এই যে সাধের দুনিয়া থাকবে সবই পরিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া এই যে সাধের দুনিয়া থাকবে সবই পরিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া এই দুনিয়ার লাগি কেন হইলা পাগল পারা ছাড়তে হবে মায়ার বাঁধন জীবন হবে কারা এই দুনিয়ার লাগি কেন হইলা পাগল পারা ছাড়তে হবে মায়ার বাঁধন জীবন হবে কারা দালান কোঠা বাড়ি গাড়ি থাকবে সবই পরিয়া দালান কোঠা বাড়ি গাড়ি থাকবে সবই পরিয়া শূন্য হাতে বিদায় নিয়ে নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া এই যে সাধের দুনিয়া থাকবে সবই পরিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া দুনিয়ারি মিছে মায়ার পিছে পড়িয়া মরণের কথা কেন গেছ ভুলিয়া দুনিয়ারি মিছে মায়ার পিছে পড়িয়া মরণের কথা কেন গেছ ভুলিয়া একা একা যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া একা একা যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া এই যে স্বাধীন দুনিয়া থাকবে সবই পড়িয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া জীবন গরু মাওলার রাহে সময় থাকিতে শান্তি পাবে পর পারে যাইয়া জান্নাতে জীবন গরু মাওলার রাহে সময় থাকিতে শান্তি পাবে পর পরে যাইয়া জান্নাতে ভুবনটাকে একদিন তোমার যাইতে হবে ত্যাগিয়া ভুবনটাকে একদিন তোমার যাইতে হবে ত্যাগিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া এই যে সাধের দুনিয়া থাকবে সবই পরিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া করছো কত বাহাদুরি এই দুনিয়ার তারে চলছো তুমি জীবন ভরে রং তামাশা করে করছো কত বাহাদুরি এই দুনিয়ার তারে চলছো তুমি জীবন ভরে রং তামাশা করে থাকতে সময় মাওলার হুকুম চলো ভাই রে মালিয়া থাকতে সময় মাওলার হুকুম চলো ভাই রে মালিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া এই যে সাধের দুনিয়া থাকবে সবই পরিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া এই যে সাধের দুনিয়া থাকবে সবই পড়িয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া শূন্য হাতে বিদায় নিয়া যাইব চলিয়া আসল বাড়ি কবর তোমা দেখো এই সময় একটি প্রতিষ্ঠিত গোষ্ঠীর পরিবেশনা